যদি ক্ষমতার ভারে আইন আদালত নেতাদের তরে হাসে যদি নাস্তিকদের কিছু হলে জনতা রক্তে ভাসে যদি একজন তো নুর মৃত্যুতে হইচই সারা দেশে যদি পঁয়তাল্লিশ বছর পরেও রাজাকার তল্লাশে আমি চাই চাই চাই দেশে বার শাপলা চত্বরের গণ হত্যার বিচার আমি চাই চাই চাই দেশে বার পাঁচি মে কালো রাতের হাইনার বিচার যদি পেটের দায়ে অনাথের দল ডাল ভাত চুরি করে যদি সেই দায়ে গরিবের প্রাণ নিতে ঝরে যদি পেটের দায়ে অনাথের দল ডাল ভাত চুরি করে যদি সেই দায়ে গরিবের প্রাণ গণপেটনিতে ঝরে যদি না তার ছেলে চুরি ডাকাতি ব্যাংক লুটপাট করে যদি সেই অপরাধ চাপা পড়ে যায় দল ক্ষমতার ভরে আমি চাই চাই চাই দেশে শাপলা চত্বরের গণ হত্যার বিচার আমি চাই চাই চাই দেশে বার পাচি মে কালো রাতের হাইনার বিচার যদি খাদিজার মাথায় কষাই বদের চাপাতির কূপ পড়ে যদি সেই আঘাতে ব্যথিত হয়ে কবির কলম চলে যদি খাদিজার মাথায় কষাই বদের চাপাতির কূপ পড়ে যদি সেই আঘাতে ব্যথিত হয়ে কবির কলম চলে যদি এসপির স্ত্রী খুন হওয়াতে শিল্পীর গান চলে যদি ক্ষুদ্র ইস্যুতে রাজপথে তার মানব বন্ধন চলে আমি চাই চাই চাই দেশে বার শাপলা চত্বরের গণ হত্যার বিচার আমি চাই চাই চাই দেশে বার পাচিমে কালো রাতের হায়নার বিচার যদি প্রবাসে কোনো দুর্ঘটনায় মন্ত্রীর মন কাঁদে যদি নিজ দেশেতে লহু প্রবাহ প্রতিটি জনপদে যদি প্রবাসে কোনো দুর্ঘটনায় মন্ত্রীর মন কাঁদে যদি নিজ দেশেতে লহু প্রবাহ প্রতিটি জনপদে যদি জোরপূর্বক আমার জমি অপরের দখলে যদি আদালতে রায় তার দিকে যায় অর্থের নিষ্পেষণে আমি চাই চাই চাই দেশে বার সাপলা চত্বরের গণ হত্যার বিচার আমি চাই চাই চাই মে কালো রাতের হাইনার বিচার স্বাধীনতা মানে কি টু কথা সুর এবং কণ্ঠে আবু আয়ুব আনসারি সৌজন্যে বিপিএস হফাজুল কোরআন মাদ্রাসা Laksam Comilla Facebook dot com A B U A I Y U B A N S A R I Abu Aiyub Ansari Facebook dot com slash BPS A S G পরিবেশনায় বিপিএস আনসার শিল্পী গোষ্ঠী প্রযোজনায় আলমদিনান ডট কম শিল্পী আবু আয়ুব আনসারের পরবর্তী আকর্ষণীয় অ্যালবাম জীবন্ত লাশ